কলরব কলরব কলরা কলরব কলরব কলরা কলরব কলরব কলরা মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরা মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরা পরম করুণাময় আল্লাহর নামে সুর সঙ্গীত মানব হৃদয়ের চেতনার মর্মবাণী সংস্কৃতি মানুষের জাতিগত অস্তিত্ব বেঁচে থাকার অবলম্বন এই আকাশ জমিন গ্রহ নক্ষত্র আর অপরূপ সাজে সাজানো এই মহাময়ী ধরিত্রী সবই তো সেই মহান সত্তার দান যিনি দিয়েছেন এই সুর সৌন্দর্য শক্তি সামর্থ্য সকল কৃতজ্ঞতা কেবল তারই জন্যে মনের গহীনে স্থান দেয়া যায় শুধু তারই ভালোবাসা তার পবিত্র মায়ার বাঁধনে ঘেরা আমাদের প্রতিটি মুহূর্ত সেই মহান উপলব্ধিকে সামনে রেখেই কলরবের এবারের আয়োজন হৃদয় জুড়ে মন কারাসুরের মোহনীয় পরিবেশনা হৃদয় জুড়ে হৃদয় জুড়ে হৃদয় জুড়ে হৃদয় জুড়ে হৃদয় জুড়ে